ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা চার বিনিময় আজ পেলাম এই দেশ তার বিনিময়ে স্বাধীনতা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা যার বিনিময় আজ পেলাম এই দেশ তার বিনিময়ে স্বাধীনতা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা কত মা বোন দিয়েছে জীবন অশ্রু চোখে ছেড়েছে ভুবন সাগর নদী দিয়েছে ভোরে বুকের তাজা খুন ঝরিয়ে কত মা বোন দিয়ে অশ্রু চোখে ছেড়েছে ভুবন সাগর নদী দিয়েছে ভোরে বুকের তাজা খুন ঝরিয়ে কত মা বোন দিয়েছে জীবন অশ্রু চোখে ছেড়েছে ভুবন সাগর নদী দিয়েছে ভোরে বুকের তাজা খুন ঝরিয়ে এখনো আমি পাইনি খুঁজে এখনো আমি পাইনি খুঁজে এখনো আমি পাইনি খুঁজে আদরের ভাইয়ের দেখা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা যার বিনিময় আজ পেলাম এই দেশ তার বিনিময়ে স্বাধীনতা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আগা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আগা সেদিন আজ ভুলে চোখের পানি তাজা খুনে দেশ হয়েছে রঙিন পাইনি তো ভয় করেছি স্বাধীন সেদিন আজ ভুলিনি আমি ছেলে হারার চোখের পানি তাজা খুনে দেশ হয়েছে রঙিন পাইনি তো ভয় করেছি স্বাধীন সেদিন আজ ভুলিনি আমি ছেলে হারার চোখের পানি তাজা খুনে দেশ হয়েছে রঙি পাইনি তো ভয় করেছি সাদি আমার বনের করুণ স্মৃতি আমার বনের করুণ স্মৃতি আমার বনের করুণ স্মৃতি হৃদয়ে থাকবে লেখা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা যার বিনিময় আজ পেলাম এই দেশ তার বিনিময়ে স্বাধীনতা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা যার বিনিময় আজ পেলাম এই দেশ তার বিনিময়ে স্বাধীনতা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা ওই লাল সবুজের পতাকাতে লক্ষ শহীদের স্মৃতি আঁকা